ফৌজি বাণিজ্য ফৌজি বাণিজ্যের আগের পর্বগুলোতে বিভিন্ন কল্যাণমূলক সংস্থা বা ট্রাস্টের নামে কিছুটা পরোক্ষভাবে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনীর অংশগ্রহণের মাত্রা বা ব্যাপকতার দিকগুলোতে আমরা নজর দিয়েছি আজ সপ্তম পর্বে শুনব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাসরি অধিগ্রহণ করে তা পরিচালনায় সেনাবাহিনীর ভূমিকার কথা সৈনিকদের কল্যাণের উদ্দেশ্যে প্রকল্প গ্রহণের তালিকা অনেক দীর্ঘ সেনা কল্যাণ সংস্থা army welfare trust Bangladesh air force welfare association B F A W A Bangladesh naval force welfare association B N F W A retired arm forces welfare association R W defence officers housing societies ইত্যাদি কিন্তু শুধুমাত্র এসব কল্যাণ সংস্থার বাণিজ্যিক উদ্যোগেই সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততা সীমিত নয় বরং এসব বাহিনীর কোনো কোনোটি এগুলোতে এখন সরাসরি যুক্ত হয়েছে এক্ষেত্রে সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রকল্পগুলোর কথা বলা যায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই বিমানবন্দর সড়ক ধরে কিছুটা দূর গেলেই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত শিল্প বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বা বিএমটিএফ রাষ্ট্রায়ত্ত খাতের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে সরকার যখন বেসরকারীকরণ নীতির আওতায় তালিকাভুক্ত করে বেসরকারীকরণ বোর্ড বা প্রাইভেটাইজেশন বোর্ডের কাছে হস্তান্তর করে তখন সেনাবাহিনী এগিয়ে আসে বিএমটিএফ অধিগ্রহণের জন্য পয়লা জুন দু সালে প্রকাশিত বাংলাদেশ সরকার এক গেজেট প্রকাশের মাধ্যমে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আদেশ জারি করে ওই গেজেট নোটিশে সরকারের ওই সিদ্ধান্তের পটভূমি বর্ণনা করে বলা হয় সরকারের বেসরকারীকরণ নীতির আওতায় প্রতিষ্ঠানটি বেসরকারীকরণের তালিকাভুক্ত করা হলে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠানটির একশো তিপ্পান্ন দশমিক চার সাত একর জমিসহ এর পরিচালনার দায়িত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করলে গত চৌঠা ফেব্রুয়ারি উনিশশো তারিখে প্রাইভেটাইজেশন বোর্ডের এক সভায় প্রতিষ্ঠানটির উক্ত পরিমাণ জমিসহ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের ব্যবস্থা গ্রহণের জন্য শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করে গেজেটটিতে আরও বলা হয় যে এরপর প্রাইভেটাইজেশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সচিব পর্যায়ের আরেকটি উপকমিটিকে এ বিষয়ে প্রক্রিয়া নির্ণয় সহ সুপারিশ পেশ করার দায়িত্ব দেয় এরপর গেজেটে বলা হয় উক্ত কমিটি কর্তৃক পেশকৃত সুপারিশসমূহ সরকার কর্তৃক অনুমোদিত হয় এবং তদনুসারে মন্ত্রণালয়ের আদেশের মাধ্যমে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রত্যাহার করে তার ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীকে ন্যস্ত করার সিদ্ধান্ত হয় গেজেটে দেখা যায় যে সেনাবাহিনী একশো তিপ্পান্ন দশমিক চার সাত একর জমিসহ মেশিন টুলস ফ্যাক্টরি পরিচালনার দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু সরকারি সিদ্ধান্তে প্রস্তাবিত হেভি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জমি এবং বাংলাদেশ রেলওয়ের কিছু জমি সহ মোট দুইশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় একর জমি সহ প্রতিষ্ঠানটি তাদের কাছে হস্তান্তর করা হয় ওই গেজেটের সিদ্ধান্ত অংশের গ অনুচ্ছেদে বলা হয় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের একক অস্তিত্ব বজায় থাকবে এবং তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোম্পানি হিসাবে পরিচালিত হবে কিন্তু সেনাবাহিনীর পক্ষে যারা এই মেশিন টুলস ফ্যাক্টরি পরিচালনা করছেন তারা ইতোমধ্যেই ওই ফ্যাক্টরির স্থাপনার মধ্যে আরও তিনটি প্রতিষ্ঠান স্থাপন করে সেগুলো কোম্পানি হিসাবে চালু করেছেন এগুলো হলো Bangladesh footwear and leather products limited Bangladesh machine tools factory CNG conversion limited এবং বিদেশে কর্মসংস্থানে আগ্রহীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য বিএমটিএফ ট্রেনিং ইনস্টিটিউট এই তিনটি নবগঠিত প্রতিষ্ঠানের মধ্যে প্রথমটি একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান যার অপর অংশীদার হচ্ছে trade mutual Hong Kong trade mutual Hong Kong একান্ন শতাংশ মালিকানার অধিকারী এবং হংকংয়ে নিবন্ধিত হলেও এর পরিচালকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা কোন প্রক্রিয়ায় এই প্রবাসী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কোম্পানির সাথে বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কোম্পানি প্রতিষ্ঠা করেছে তার কোনো ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি কয়েকশো একর জমির মূল্য সম্পদের হিসাবে অন্তর্ভুক্ত করা ছাড়াই সরকার মেশিন টুলস ফ্যাক্টরির শেয়ার মূলধন হিসাবে আশি কোটি টাকা এবং বৈদেশিক ও সরকারি ঋণের মোট দুইশো অষ্টআশি কোটি টাকা ইকুইটি হিসাবে গেজেটে উল্লেখ করে এছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সুদ মৌকুব করা হয় সাতাশি কোটি টাকারও বেশি তার উপর সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা বাজেট থেকে আটষট্টি কোটি টাকা এই বাণিজ্যিক উদ্যোগের জন্য বরাদ্দ করা হয় সুতরাং দেখা যাচ্ছে যে শিল্প এলাকার মূল্যবান জমির হিসাব বাদ দিয়েই প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয় তহবিলের পাঁচশো কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে ষাটের দশকে প্রতিষ্ঠিত মেশিন টুলস ফ্যাক্টরি মূলত চালু হয় উনিশশো সালে এবং বর্তমান পরিচালনাকারী কর্তৃপক্ষ বা সেনাবাহিনীর দাবি অনুযায়ী অতীতে প্রকল্পটি কোনো লাভের মুখ না দেখলেও তারা দায়িত্ব গ্রহণের পর থেকে এটি লাভ করছে সর্বশেষ হিসাব অনুযায়ী মেশিন টুলস ফ্যাক্টরি দুই হাজার আট নয় অর্থ বছরে আট কোটি বাইশ লাখ টাকা মুনাফা করেছে স্পষ্টতই বিনিয়োগের বিপরীতে আয়ের হার সঞ্চয়ী হিসাবের সুদ থেকে যা আয় হয় তার চেয়েও অনেক কম সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আকবর আলী খান বিষয়টি সম্পর্কে বলেন লাভ হওয়াটাই বড় কথা না কত বিনিয়োগ হয়েছে এবং সেই বিনিয়োগের তুলনায় কত লাভ হয়েছে সেই বিষয়টি দেখার দরকার রয়েছে তো আমাদের দেশে আমরা যখন একটি প্রতিষ্ঠানকে টাকা দেই এবং যে সম্পদ দেই সেই সম্পদ কিন্তু বিবেচনায় নেওয়া হয় না বিলেতে রিসোর্স অ্যাকাউন্টিং ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবং সেখানে কিন্তু যে সম্পদ দেওয়া হয় সেই সম্পদের উপরে কি লাভ লোকসান হচ্ছে হচ্ছে সেটা বিবেচনা করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোথায় কত সরকারের মোট ব্যয় হয়েছে এবং কি সম্পদ সেখানে সৃষ্টি করা হয়েছে সে সম্বন্ধে কোনো ধারণা পাই না এবং লাভ লোকসান সম্বন্ধেও আপনার স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না মেশিন টুলস ফ্যাক্টরিতে অন্যান্য শিল্পের জন্য যন্ত্রপাতি এবং সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ তৈরি ছাড়াও বছরে প্রায় ছশো গাড়ি সংযোজন করা হয় এখানে মূলত টয়োটা এবং সুজুকি ব্র্যান্ডের জিপ ট্রাক এবং পিক তৈরি করা হয় এদিকে ওই গেজেটেই ঘ অনুচ্ছেদে বলা হয়েছে সেনাবাহিনীর নিকট উক্ত ফ্যাক্টরির দুশো সাতচল্লিশ দশমিক ছয় ছয় একর জমির মধ্যে ডিজেল প্ল্যান্টের জন্য সরকারি সিদ্ধান্ত মোতাবেক জমি পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বাংলাদেশ সেনাবাহিনী বিডিআরের নিকট হস্তান্তর করিবে গেজেটে বর্ণিত পটভূমিতেও মেশিন টুলস ফ্যাক্টরির জমির একটি অংশ বাংলাদেশ ডিজেল প্ল্যান্টের জন্য বাংলাদেশ রাইফেলস বা বিডিআর এর কাছে হস্তান্তর করার সিদ্ধান্তের কথা বলা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ডিজেল প্লান্ট বা বিপিএলও সরকার সেনাবাহিনীর কাছেই হস্তান্তর করে ছাব্বিশে এপ্রিল দুই সালে শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অন্য অনেকগুলো কারণের মধ্যে বলা হয় যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটিকে সেনাবাহিনীর নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং যেহেতু বেসরকারীকরণের জন্য তালিকাভুক্ত প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ সেনাবাহিনী লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসেবে বহাল রাখার লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা ও ব্যবস্থাপনার আগ্রহ ব্যক্ত করেছে সেহেতু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনস্বার্থে বিপিএল বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো জমির মূল্য ছাড়াই প্রায় আশি কোটি টাকার বিনিয়োগ সহ এই প্রতিষ্ঠানটি বিডিআরকে দেবার কথা থাকলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয় সেনাবাহিনীকে আর প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় স্থায়ী কমিটি সেনাবাহিনীর কাছে প্রতিষ্ঠানটি হস্তান্তরের সুপারিশ করেছিল সেই কমিটির সভাপতি ছিলেন একজন সাবেক সেনাপ্রধান এটি কোনো কাকতালীয় বিষয় কিনা তা নিশ্চিত করা মুশকিল তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান জানান আমার সময় যেটা হয়েছে এটা কিন্তু এইট পার্লামেন্টের আমার standing committee on ministry of defence সেটাতে কিন্তু ডিজেল প্ল্যান্টের কথা কিন্তু না সেটা ছিল যেটা রাজেন্দ্রপুরে machine tool factory diesel plant সম্বন্ধে কিছু জানি না এবং ডিজেল প্ল্যান্ট সম্বন্ধে আমার এতে কিন্তু মোটেই আলোচনা হয়নি নিশ্চয়ই এটার পরবর্তীতে ব্যাপার কিন্তু মেশিন টুল ফ্যাক্টরি আমরা এটা সরকারের ইতি তাদের নির্দেশে এটা সেনাবাহিনী নেয় এবং সেনা সেনাবাহিনী কিন্তু এটা একটা ভালো অবস্থানে নিয়ে আসে কোনো ডিজেল প্ল্যান আমি জানি না এটা কার হাতে আছে তবে সেনাবাহিনী যত তাদের নিজের দায়িত্ব পরিধির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে ততই তারাও আরও পেশাদক্ষ থাকবে বিতর্কের ঊর্ধ্বে থাকবে সেটাই ভালো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ ডিজেল প্লান্ট বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাবের জন্য সেনা সদরের সাথে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি আপাত দৃশ্যে মনে হয় যে যদি কোনো প্রকল্পে সামরিক বাহিনীর নাম জড়িত থাকে তাহলে তার গুণাগুণ বিচারে রাজনীতিক কিংবা আমলাদের দৃষ্টিভঙ্গি বেশ নমনীয় হয়ে থাকে ফৌজি বাণিজ্যের অষ্টম পর্বে আমরা নজর দেব নৌবাহিনীর সরাসরি পরিচালনাধীন প্রতিষ্ঠানগুলোর দিকে